গ্রহণ করা থেকে তারা পিছনে পড়ে থাকবে এবং তাদের জন্য এটাও উচিত নয় যে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের জীবনের চেয়ে তাদের নিজেদের জীবনকে বেশি পছন্দ করবে আসলে এটা এই জন্যে যারা আল্লাহর পথে বের হওয়ার পর সেই পথে তাদের পিপাসা তাদের ক্লান্তি তাদের ক্ষুদা এ সব কিছুই তাদের কাছে পৌঁছে এবং তারা যেই সকল ময়দানে অতিক্রম করে যেই ময়দান অতিক্রম করার কারণে কুফাররাও সন্তুষ্ট হয় রাগান্বিত হয় এবং কুফরদের কাছ থেকে তাদের দুশ্মনদের কাছ থেকে যা কিছু তারা প্রাপ্ত হয় এসব কিছুর বিনিময় আল্লাহ তাদেরকে নেক আমল হিসেবেই লিখে দেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করেন না এখানে আল্লাহ সুবাহ তাবুক যুদ্ধের সমাপ্তিকালের এই ঘোষণাটা দিচ্ছেন তাবুক যুদ্ধের প্রেক্ষাপট পূর্ব থেকে শুরু হয়েছে আল্লাহর বান্দাদের এই পথে তাদের জিহাদের ময়দানে অংশগ্রহণের বিষয়গুলো আলোচিত হয়েছে মাঝখানে মুনাফিকিনদের অবস্থা আলোচনা হয়েছে এবং সাথে সাথে প্রকৃতপক্ষে মমিন যারা ছিলেন অথচ আরাম প্রিয়তা এবং অলসতার কারণে পিছনে পড়ে রয়েছিলেন তাদের বিষয়গুলো আলোচনা করা হয়েছে এখানে সামগ্রিকভাবে মৌলিক কিছু সমাপনী বক্তব্য আল্লাহ পেশ করছেন এই প্রসঙ্গে যে মদিনার অধিবাসী যারা এবং তারা যারা আশপাশের অঞ্চলে বসবাস করে তাদের কারোর জন্যেই এটা উচিত নয় যে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যখন কোনো অভিযানে বের হবেন তারা তার অনুসারী না হয়ে তারা বাড়িঘরে বসে থাকবে একদিকে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে অন্যদিকে রাসুলের সাথে যুদ্ধ অভিযানে বের হবে না এটা কখনো হতে পারে না তাদের জন্য এটা শোভনীয় নয় তাদেরই দাবির সাথে এটার কোনো সম্পর্ক নেই আর এটাও তাদের জন্য উচিত নয় যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জীবনের চেয়ে নিজেদের জীবনকে তারা অধিক পছন্দ করবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে বের হবেন কুফারদের সাথে যুদ্ধের জন্য তিনি নিজের গড় বাড়ি ছেড়ে চলে যাবেন আর কোন ইমানের দাবিদার ব্যক্তি শত্রুর সামনে নিজের জীবনটাকে পেশ করার পরিবর্তে সে আরামে গড়ে বসে থাকবে আবার রাসুলের দাওয়া গ্রহণ করে ইমানে এনেছে বলে দাবি করবে এটা কখনো হতে পারে না যারা এমনটি করেছিল তাদের এই কর্মটা যে সরাসরি তাদের ইমানের পরিপন্থী ছিল সেই কথাতেই আল্লাহ সুবাহ স্পষ্ট করেছেন এমন লোকেরা যেমন মদিনায় ছিল মদিনা শহরের মধ্যেও ছিল মদিনার আশপাশের অঞ্চলগুলোতেও ছিল মদিনাবাসীগণ তো রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সরাসরি সান্নিধ্যে থেকে তারা ইসলাম জানতে পেরেছিলেন ইসলাম জানার বোঝার সুযোগ পেয়েছিলেন আর আশপাশের অঞ্চলে যারা বসবাস করত গ্রামাঞ্চলে যারা বসবাস করত তারাও রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সংস্পর্শে এসে তারা ইসলাম জানার সুযোগ পেয়েছিল দিনকে তারা জানার সুযোগ পেয়েছিল এরপর দিন জানার পর বুজার পর ইমান আনার পর তারা রাসুল্লাহ সাল্লু থেকে বিচ্ছিন্ন থাকবে কোনো ময়দানে কোনো ক্ষেত্রে এটা কখনো উচিত নয় তাদের সামগ্রিক সামগ্রিক সেই বিষয়গুলোকে আল্লাহ সুবাহ ব্যাপক পর্যালোচনা করেছেন এবং তিরস্কার করছেন যারা রাসুলের অনুসরণ করে যুদ্ধের ময়দানে অগ্রসর হয়নি মুজাহিদ বাহিনীর কাফেলা মুক্ত হয়ে যান মাল দিয়ে এগিয়ে যায়নি তাদেরকে তিরস্কার করছেন এমন লোকেরা তো মদিনায়ও ছিল যা গতকালকের আমরা আলোচনা করেছি তাদের অনেকের অবস্থা আলোচনা করেছি একদিকে আমরা দেখতে পাই একদল মমিন যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম কাতারে আছেন তারা রাসুল্লাহ সাল্লু আলাই আলাইসাল্লামের সিদ্ধান্ত জানার জন্য তারা সবসময় অপেক্ষা করতেন যখন তিনি কোন সিদ্ধান্ত দিতেন অবিলম্বে তারা সন্তুষ্টির সাথে তা পালন করতেন যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ হোক জীবন দেওয়ার কাজ হোক সম্পদ দেওয়ার কাজ হোক কোনো ক্ষেত্রেই তারা পিছনে থাকতেন না এরা প্রথম কাতারের ইমানদার এরা ছিলেন সাথে সাথে এমন ইমানদারের সংখ্যা আমরা দেখি কিছু সংখ্যক আছে যদিও সংখ্যায় কম তারা আরাম প্রিয় অলস প্রকৃতির ইমানের কমতি নেই তারা উমুমিন আল্লাহর পথে তাদের যান মাল তারা খরচ করার জন্য তারাও তৈরি কিন্তু কখনো কখনো তারা পিছনে পড়ে যায় এর বড় কারণটা হলো এরা অলস প্রকৃতির এরা একটা আরাম প্রিয় কষ্ট বেশি সহ্য করতে পারে না এই ধরনের একটা শ্রেণীও আছে মূলত আল্লাহ এই শ্রেণীর লোকদেরই সমালোচনা করেছেন তিরস্কার করেছেন রাসুল্লাহ সাল্লাম কষ্ট করবে আর তারা আরাম করবে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ময়দানে প্রচন্ড গরমের মধ্যে বের হয়ে যাবেন আর তারা ছায়ার মধ্যে বিশ্রাম নেবে এটা সম্পূর্ণভাবে তাদের ইমানের দাবির বিপরীত এদেরই কাজের ব্যাপকভাবে আল্লাহ এখানে তিরস্কার করেছেন আমরা আরো সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখি যারা মুসলমানদের বিরোধিতা করে না কিন্তু পরিপূর্ণভাবে ইসলামও মেনে চলে না তারা ইমানের দাবি করেছে ইমানের দাবি করার পর বাহ্যিকভাবে মুসলমানদের সাথে তারা সম্পর্ক রাখে কিন্তু কষ্টকর কাজে শরিক হয় না কোন সময় শরিক হয় না মাঝখানে যাদের করার বললাম এরা তো শরিক হয় কখনো কখনো বেশি ঝুঁকিপূর্ণ কাজ হলে আর পারে না যেমন গতকালকে তিনজনের কথা বলেছিলাম কাব ইবনে মালিক হেলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রবি এরা প্রথম পর্যায়ের তাহাবি ছিলেন আঁকাবার রাত্রিতে তারা বায়াত নিয়েছিলেন দুইজন তো বদরেও অংশগ্রহণ করেছিলেন আর বদর ছাড়া কাবিবনে মালিক অন্য সকল অভিযানে অংশগ্রহণ করেছেন কিন্তু তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি এটা ছিল তাদের আরামপ্রিয়তা এবং অলসতার কারণে কিন্তু আরেক দল লোক আছে যারা খুব সহজ অভিযান যদি হয় নিকটবর্তী অভিযান হয় সাথে থাকে কিন্তু একটু কঠিন মনে হলে সেখানে যায় না কিন্তু ইসলামের বিরোধিতার ইচ্ছাও তাদের নেই এই প্রকৃতরে এক ধরনের দুর্বল ইমানের অধিকারী কিছু লোক আছে আবার কিছু আছে এমন কিছু মুনাফিক যারা মুসলমানদের কাছ থেকেও সুযোগ সুবিধা লাভ করতে চায় নিরাপত্তা চায় কুফারদের কাছ থেকেও সুযোগ সুবিধা চায় সেখান থেকেও নিরাপত্তা চায় তারা মুসলমানদের ক্ষতি করে না শুধুমাত্র এরা হল স্বার্থবাদী এরা অত্যধিক স্বার্থপর যেখানে স্বার্থ পায় সেখানে যায় কিন্তু প্রকৃতপক্ষে তারা ক্ষতি করার ইচ্ছা পোষণ করে না কিন্তু অপর একদল মুনাফিক আছে যারা সর্বাবস্থায় ওই চিন্তায় থাকে কিভাবে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা যায় মদিনায় এই সকল প্রকারের মানুষ ছিল এবং এর আশপাশে এই প্রকৃতির লোকজন ছিল প্রায় পাঁচ ধরনের লোক সেখানে বসবাস করত হয়তো সকল যুগেই এই প্রকৃতির লোক পাওয়া যাবে ইমানের মানদণ্ডে শ্রেণী বিন্যাস করলে এই ধরনের পাঁচটা শ্রেণী সবসময়ই পাওয়া যাবে সব কালেই দেখা যাবে এখানে আল্লাহ সুবাহ ওই ইমানদারদেরকেই তিরস্কার করেছেন যারা প্রকৃতপক্ষে ইমানদার তারা আল্লাহর প্রতি ইমান এনেছেন রাসুলের প্রতি ইমান এনেছেন এবং আল্লাহর হুকুম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকা অনুযায়ী তারা জীবন যাপন করছেন কিন্তু বিপজ্জনক কোন কাজে তারা রাসুলের অনুসারী না হয়ে তারা নিরাপদে বসে থাকাকে পছন্দ করে এই লোকদের এই কর্মটাকেই আল্লাহ এখানে তিরস্কার করেছেন আমাদের সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তারা ইসলামের প্রতি তাদের দরদ আছে ইসলামকে পছন্দ করে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কেউ কাফের বলুক এটা সহ্য করে না কিন্তু ইসলাম মানে না বিপদের সময় হয়তো সুদিনে ইসলাম মেনে চলে ভালো সময় আসলে মেনে চলে কিন্তু যদি ইসলাম মানতে গিয়ে কষ্টকর অবস্থায় পতিত হয় সেই সময় আর মানে না এই লোকের সংখ্যাটা মুসলমানদের মধ্যে যারা ভালো মানের মুসলিম তাদের মধ্যে এই সংখ্যাটা বেশি আর প্রকৃতপক্ষে যারা ইসলাম এবং অমুসলিমের মধ্যে তফাতই বুঝে না কাফির এবং ইসলাম মুসলিমের মধ্যে কোনো তফাত বুঝে না সব মিলিয়ে একই মনে করে এদের কথা তো সম্পূর্ণ আলাদাই এদের মৌখিক দাবির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ সুবাহ মদিনাবাসী এবং তার আশপাশে বসবাসকারী আরব বেদুইন সেই মুসলিমদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আল্লাহর পথে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনুসারী না হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করে পিছনে বসে থাকা তাদের ইমানের দাবির সাথে এটা সম্পূর্ণ বেমানান এটা তাদের জন্য উচিত নয় আর এটাও উচিত নয় যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জীবনের চেয়ে নিজের জীবনকে তারা প্রাধান্য দিবে অধিক ভালোবাসবে ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله আর এই কারণে এটা উচিত নয় উচিত কেন নয় আল্লাহ বলছেন যে আল্লাহর পথে রাসুলের অনুসারী হয়ে যুদ্ধের ময়দানে বের হলে পরে যে মানুষ পিপাসা কাতর হয় পিপাসায় কষ্ট পায় ক্লান্তি অবসাদে সে কষ্ট পায় ক্ষুদায় সে জর্জরিত হয় এবং এমন ময়দানে তারা পদচারণা করে যেই ময়দানের পদচারণার কারণে কাফেরা অসন্তুষ্ট হয় এবং কুফ্ফারদের কাছ থেকে গণিমত আকারে যা কিছু তারা লাভ করে ইল্লা কুতিব আলহম্বি আমালুম সালেহ এ সব কিছুর বিনিময়ে আল্লাহ তাদের আমল নামায় নেকি হিসাবে লিখে দেন যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যেই কষ্টটা লাভ করে তার প্রতিটি কষ্টের বিনিময়ে সে সোয়াব পাচ্ছে তাহলে সে কেন এই সোয়াব থেকে বঞ্চিত হবে এত কল্যাণ থেকে নিজেকে কেন বঞ্চিত করবে যুদ্ধের ময়দানে যাওয়ার পর মুজাহিদিনগণ যে পিপাসায় কষ্ট পায় তারা যে চলতে গিয়ে ক্লান্তিতে পড়ে শরীর অবসাদ হয়ে যায় এ সব কোন কিছুই ব্যর্থ হয় না যখন পিপাসায় কাত হয় পিপাসায় কষ্ট পায় এর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেকি লেখে দেন যখন সে ক্লান্ত হয় শান্ত হয় তার শরীর অবসাদ নেমে আসে এর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেকি লেখেন যখন খাবারের সময় খাবার পায় না ক্ষুদা আসে ক্ষুদায় কষ্ট করে যত সময় সেই ক্ষুদায় কষ্ট করল এর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেকি লেখে দেন তাহলে সে কেন পিছনে পড়ে থাকবে তার প্রতিটি কাজ তো নেকি ময়দানে যখন বের হলো গড় থেকে বের হওয়ার পর তার প্রতিটি কাজ নেকি তাহলে কেন সে পিছনে পড়ে থাকবে সে ময়দানে এমন ভাবে বিচরণ করলো যে কাপের এটা সহ্য করে না মুসলমানরা ইসলামের পতাকা বহন করে ময়দানে চলুক কাপেরা সহ্য করে না কাফেরদের অন্তরের মধ্যে সে ভীতি সৃষ্টি করে তাদের মধ্যে রাগ সৃষ্টি করে খুব সৃষ্টি করে মুসলমানদের এমন যে কোনো পদক্ষেপ মুসলমানরা গ্রহণ করে তার এই পদক্ষেপের বিনিময়ে তার আমল নামায় আল্লাহ নেকি লেখেন সে এমন কোন কাজ করল যেই কাজের কারণে কুফাররা রাগান্বিত হয় অসন্তুষ্ট হয় আল্লাহ তার আমল নামায় নেকি লেখেন কুফার রাগ করলে কারণ কেউ যদি কোনো কাজ করে কুফারদেরকে খুশি করার জন্য তার আমল নামায় কি লেখা হবে পাপ লেখা হবে গুণা লেখা হবে যারা কুফারদেরকে খুশি করার জন্য কাজ করে এরা তাদেরই অনুসারী অনুগামী মুসলমানদের এমন কোন কাজ কখনো করা যাবে না যেই কাজের কারণে কুফাররা খুশি হয় যদি কুফাররা খুশি হয় এমন কাজ যদি কোনো মুসলিম করে সেই কাজটা ইসলামী কাজ নয় সেই কাজটা ইসলামের নয় সেই কাজটা ইসলামের নেকির কল্যাণের হওয়ার জন্য এটা একটা মানদণ্ড তার এই কাজটা কুফাররা অপছন্দ করবে এই কাজের কারণে কুফাররা রাগান্বিত হবে এই কাজের কারণে কুফাররা কষ্ট পাবে তারা বিত হবে সন্ত্রস্ত হবে তাহলে এই কাজটা হবে নেকি সে ময়দানে এমন পদচারণা তারা করে তাদের এই আচরণ তাদের পদক্ষেপ তাদের বিচরণ কুফারদের মনে ক্ষুবের সৃষ্টি করে এর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেকি লেখে দেন মুজাহিদিনগঞ্জ যখন সশস্ত্র অবস্থায় ময়দানে বের হন কুফারা তখন ভীত হয় সন্ত্রস্ত হয় তারা পারে না মুজাহিদিনদের মোকাবেলা করতে কিন্তু ক্ষুবের আগুনে কিন্তু জ্বলে পুড়ে মরে তাদের অন্তরে যে জ্বালাটা সৃষ্টি হয় কুফারদের এর বিনিময়ে ওই মুজাহিদিনদের আমল নামায় আল্লাহ নেকি লেখে দেন তাহলে ওই মুজাহিদ বাহিনীর অন্তর্গত না হয়ে গড়ে বসে থাকা এটা কোন ধরনের ইমানের দাবি একদিক ইমানের দাবি করবে আবার সেই কুফারদেরকে কষ্ট দেওয়ার কাজটা করবে না কুফারদেরকে এখানে ভীত সন্ত্রস্ত করার কাজটা করবে না আরামে গড়ে বসে থাকবে এটা ইমানের দাবির সাথে এটা মিলে না এবং কুফারদের উপর অভিযান চালিয়ে গণিমত আকারে যা কিছু তারা পায় কুফারদেরকে হত্যা করে হোক পরাজিত পরাভূত করেই হোক তাদের কাছ থেকে তারা যা কিছুই লাভ করে হতে পারে তাদের কাছ থেকে কোনো ভূখণ্ড তারা লাভ করেছে তাদের কাছ থেকে গণিমত হিসাবে ধন সম্পদ লাভ করেছে তাদের কাছ থেকে দাস দাসী লাভ করেছে যা কিছু তারা অর্জন করে এর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেকি লেখেন এখানে তো পাইল সে গণিমত আকারে পাইল অনেক কিছু পাইল এখানে এটা তো খুশির বিষয় কিন্তু এরপরও এর বিনিময় আল্লাহ তার আমল নামায় নেকি লেখে দেন কুফারদেরকে মেরে যে সম্পদ মুসলমানরা আয়ত্ত করে নেয় সেটা সোয়াব হিসেবে তাদের আমল নামায় লিপিবদ্ধ করা হয় ইল্লা কুতিবালাহমি আমালুম চলে এই সব কিছুর বিনিময় তাদের আমল নামায় আল্লাহ লিখে দেন কি লিখে দেন আমলে সালে নেক আমল হিসেবে এগুলাকে লিখে দেন তাহলে এতগুলো নেক আমল যুদ্ধের ময়দানে বের হলে এত মহাসুযোগ যে ঘরে বসে থাকে সে তো এ থেকে বঞ্চিত হয় তাহলে কেন সে ঘরে বসে থাকবে ইমানের দাবি করলো আল্লাহর প্রতি ইমানের দাবি করলো রাসুলের প্রতি ইমানের দাবি করলো কিন্তু সে এত সোয়াবের পথ নেকির পথ কল্যাণের পথ তার সামনে উন্মুক্ত সেই পথে সে চলল না সে নেকি লাভ করল না তাহলে তার ইমানের দাবি করার কি যুক্তি কথা থাকতে পারে এটা তাদের জন্য এটা ইমানের দাবিদারদের জন্য এটা কখনো উচিত নয় একজন মুজাহিদ যখন তার ঘর থেকে বের হয় তার বের হওয়া থেকে আবার যখন সে গড়ে ফিরে আসে এর মধ্যে তার প্রতিটি পদক্ষেপ তার সেখানে পানাহার করা তার বিশ্রাম নেওয়া তার ঘুমানো তার পেশাব পায়খানা থেকে শুরু করে তার যত প্রকারের কাজ হয় এ সবগুলোই আবাদত হিসেবে গণ্য হয় তার গড়ে ফিরে আসার আগ পর্যন্ত সব তার আবাদত তার আবাদতের বাইরে একটি মুহূর্ত নাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে হাজির হয়ে এক ব্যক্তি বলেছিল ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাকে এমন আমলের বর্ণনা দিন যে আমলের বিনিময়ে আমি ওই মুজাহিদিনদের সমান সব লাভ করতে পারি যারা যুদ্ধের ময়দানে বের হয়ে গিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন এমন কোন আমল তো তোমাকে বলার মতো আমি দেখতে পাচ্ছি না তবে মুজাহিদরা যখন গড় থেকে বের হয়ে গিয়েছে তারা গড়ে ফিরে আসার আগ পর্যন্ত তুমি সালাতে দাঁড়িয়ে যাও এবং বিরতিহীন ভাবে তুমি সালাত আদায় করো আর ওই সময় থেকে তুমি সিয়াম পালন করতে শুরু করে দাও আর ইফতার করো না তারা যখন ঘরে ফিরে আসে তখন তুমি ইফতার করো তখন সেই ব্যক্তি বলল এটা কিভাবে সম্ভব এটা তো কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না তখন রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন যারা জিহাদের উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে গিয়েছে তাদের গড়ে ফিরা পর্যন্ত প্রতিটি মুহূর্ত যেন তারা সালাপ আদায়কারী তারা সিয়াম পালনকারী নিরতিহীন ভাবে যারা সালাপ আদায় করে সিয়াম পালন করে তাদের এইভাবে তারা সেই সাপটা লাভ করতে থাকে তাহলে মুজাহিদদের সেই জিহাদের ময়দানের সে আমলের মতো কোনো আমল আল্লাহ তার বান্দার জন্য কোনো কিছু রাখেননি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এমন কোন আমল বা এবাদতের পথ উম্মতের জন্য কখনো বলেননি বা কখনো তিনি এমন কোন পন্থা প্রদর্শন করেননি যে আমল মুজাহিদের আমলের সমান হতে পারে আল্লাহর পথে যারা জিহাদের বের হয় তাদের প্রতিটি মুহূর্ত এবাদত প্রতিটি মুহূর্তের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নিকি লিখেন এমনকি এই যে ছোটখাটো বিষয়গুলো বলা হচ্ছে তার পিপাসা লেগেছে এটাও তার আমল নামায় নেকি লেখা হয় তার কুদা লেগেছে সেই কুদার কারণেও যে কষ্ট পাচ্ছে তার আমল নামায় নেকি লেখা হচ্ছে সেই জিহাদের ময়দানে বের হওয়ার পর তো প্রতি মুহূর্তেই সে ক্লান্ত চলতে ক্লান্ত হইতেছে সেখানে অনেক সময় পরিশ্রান্ত হয়ে বসে থাকছে এই এই যে তার ক্লান্তি অবসাদ এর বিনিময়ে তার আমল নামায় নেকি লেখা হয় অর্থাৎ তার প্রতিটি পদক্ষেপ নেকি হিসাবে লেখা হয় ময়দানে যে কোনো ধরনের তার কাজ যে কোনো পদচারণা যে কোনো ভূমিকা সে প্রদর্শন করুক যার দ্বারা কুফাররা অসন্তুষ্ট হয় কুফাররা মনের মধ্যে কষ্ট পায় তারা রাগান্বিত হয় বা বিত হয় এর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেকি লিখেন সে যদি একটা অস্ত্র হাতে নিয়ে তাক করে শুধুমাত্র আর অস্ত্রটা দেখেও যদি কুফরা ভয় পায় এর নেকি আমল নামায় লেখা হয় সে মানলো না কিন্তু অস্ত্রটা দেখালো শুধু আর এই জন্য কুফরা ভয় পেল তার আমল নামায় নেকি লেখা হয় আল্লাহর যে কত বড় মেহরবানি যে মুজাহিদদের নাম শুনলেই আল্লাহ দুশ্মনগণ ভয় পায় নাম শুনলেই ভয় পায় মারার আগেই ভয় পায় কিন্তু তাহলে মুজাহিদের এই পরিচিতিটাও তার একটা নেকি লাভের উপায় সেই মুজাহিদ হিসেবে তার পরিচিতিটাও একটা নেকির পথ সে যে মুজাহিদ এই পরিচিতিটার কারণে কুফাররা কষ্ট পায় ভয় পায় নাম শুনলেই যদি কেউ বলেন এখন যে কোনো ধরনের সরকারের যত শক্তিশালী বাহিনী থাকুক তাহুদের যদি গিয়ে বলে যেখানে তো জেএমবি চলে এসেছে দেখবেন সকলের মধ্যে কি ভীতি সৃষ্টি হয়ে যায় যত শক্তিশালী বাহিনী সশস্ত্র বাহিনী নাম শোনা মাত্রই হয়ে তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দেবে এই যে তাদের অন্তরে নামটাই একটা ভীতির কারণ হয়ে গেল তাহলে এই নামের সাথে যারা পরিচিত তাদের এই পরিচিতি ধারণ করার বিনিময়ে আল্লাহর মেহরবানিতে তারা নেকির অধিকারী হচ্ছে মুজাহিদিনগঞ্জ যে কোনো পদক্ষেপ গ্রহণ করুক একটা আওয়াজ করলেই মনে করে যে বোমা মেরেছে সাধারণ একটা আওয়াজ হলেই বোমার ভয়ে পালাতে থাকে কারণ মুজাহিদিনরা কাফেরদেরকে ভয় দেখানোর জন্য যদি একটা আওয়াজ দেয় তাহলে কুফফারদের অন্তরে যে একটা ভয় পয়দা হবে এর বিনিময়ে তারা নেকি পাবে আল্লাহ একবারের একটি আওয়াজ কাফেরদের অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি করে মুজাহিদের সেই আল্লাহ একবারের আওয়াজ জিহাদের ময়দানে কুফারদের অন্তরে যে ভীতি পয়দা করে দিল এই আওয়াজের বিনিময়ে তার আমল নামায় নেকি লাভ করতে থাকে এমনকি শত্রুর কাছ থেকে তারা যা কিছু পায় গণিমত হিসাবে যা কিছু আহরণ করে সেই গণিমতের সম্পদ এ সব কিছু যা লাভ করলো এর বিনিময়ে তারা সব পাবে একদিকে গনিমতের মাল ভোগ করলো অন্যদিকে গণিমত হিসাবে ওই মালটা আহরণ করার কারণে কুফফারদের কাছ থেকে নেওয়ার কারণেও তারা নেকি লাভ করে কারণ এই সম্পদটা যদি কুফফারের হাতে থাকতো তাহলে এই সম্পদটা আল্লাহ বিপক্ষে আল্লাহ দিনের বিপক্ষে ব্যবহার হতে হতো এই জন্য এই সম্পদটা কুফাররা আর ইসলামের বিপক্ষে ব্যবহার করার সুযোগ পেল না বরঞ্চ এই সম্পদটা মুসলমানদের পক্ষে ব্যবহারের ইসলামের পক্ষে ব্যবহারের সুযোগ হয়ে গেল এই জন্য তারা এখানে সোয়াব লাভ করবে তাহলে যেখানে প্রতিটি পদক্ষেপই সোয়াবের নেকির কল্যাণের আমল নামায় অধিক বিনিময় পাওয়ার সুযোগ এমন অভিযান থেকে যে পিছনে পড়ে থাকে ইমানের দাবি করার পর সে তো চরম বুকামি করে চলছে সে চরম ভাবে নিজেকে বঞ্চিত করছে সে এত বড় কল্যাণ থেকে নেকি থেকে নিজেদেরকে বঞ্চিত করছে সামান্য সময়ের একটু আরাম প্রিয়তার কারণে একটু অলসতার কারণে মহামূল্যবান সম্পদ থেকে সে নিজেকে বঞ্চিত করছে তার ইমানের দাবি করার পর এই কর্মটা আল্লাহ পছন্দ করেননি যুদ্ধের ময়দানে বের না হওয়াকে আল্লাহ ভীষণভাবে অপছন্দ করেছেন তিরস্কার করছেন নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের বিনিময় নষ্ট করেন না অপচয় করেন না ব্যর্থ করে দেন না যারা প্রকৃত পক্ষেই একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তার জীবনকে নিরঙ্কুশভাবে নিবেদন করেছে পেশ করছে তাদের সকল কর্ম আল্লাহ সংরক্ষণ করেন তার আমলের কোনো কিছুই আল্লাহ অপচয় করতে দেন না মুফসিন মুমিনের একটা চূড়ান্ত পর্যায় একজন ব্যক্তি প্রথম সে মুমিন হয় এরপর মুসলিম হয় এরপর মুত্তাকি হয় এরপর মহসিন হয় এটা চূড়ান্ত পর্যায়ে ইমান আনার পর সে ইসলামী জীবন যাপন করতে যখন শুরু করে তখন সে হয় মুসলিম আত্মসমর্পণকারী আর যখন তার জীবনের সকল কাজকে আল্লাহ ভীতি দ্বারা নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাঝখানে সে বিচরণ করে এবং এত সতর্ক পদক্ষেপের সাথে জীবন পরিচালনা করে কোন কাজে আল্লাহ সন্তুষ্টি হন আর কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হন এই বিবেচনা করে তার সকল কার্য সম্পাদন করে সেই ব্যক্তি মুস্তাফি আর মসৃণ হল সেই ব্যক্তি সে তার আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে এইভাবে যে দুনিয়ার কোন মানুষ আমাকে পাকড়াও না করলেও আল্লাহর সামনে আমি হাজির আছি তিনি আমাকে দেখছেন সে যত কাজ করে আমল করে দুনিয়ার সকল জীবনে সকল কর্ম সম্পাদন করে মনে করে যেন আল্লাহ আমার সাথী আছেন তিনি আমাকে দেখছেন সে তা মনে করে তার আমলের সময় আবাদতের সময় সেজন্য আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছে আর যদি নিজের ইমানের স্তর ওই পর্যায়ে না পৌঁছে তাহলে এই বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখছেন হাদিসের জিবরিলের মধ্যে জিব্রাইল আলাহ ইসলাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে প্রশ্ন করেছিলেন ওয়ামাল ইফতান এহসানটা কি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জবাব দিয়েছিলেন তুমি আল্লাহর এবাদতি এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি আল্লাহকে দেখে দেখে তার এবাদতি করছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এই বিশ্বাসটা তো আল্লাহ তোমাকে দেখছেন এটাই এই স্তরটাই হলো এক আর এই পর্যায়ে যে পৌঁছে সেই হলো মহসিন কোনো পাপ কাজ কোন অন্যায় কাজ কোন বাতিল কাজ থেকে বিরত থাকার জন্য সে দুনিয়ার কোনো কিছুর চিন্তা করে না কেউ দেখলো কেউ আমাকে শাস্তি দেবে এই ভয়ে বাদ দেয় না বরং সে চিন্তা করে আমি যদি অন্যায়টা করি এই পাপটা করি তাহলে হয়তো দুনিয়ার মানুষ দেখবে না জানবে না কেউ কোনোদিন আমাকে পাক পাকড়াও করবে না প্রশ্ন করবে না শাস্তি পাবো না লজ্জিত হব না অপমানিত হব না কিন্তু আল্লাহ সুবাহান তিনি তো সরাসরি আমাকে দেখছেন আমি তো তার দৃষ্টির মধ্যেই আছি তার দৃষ্টির বাইরে তো আমি নই শুধু এই জন্য সে এই পাপ থেকে অন্যায় থেকে না নাফরমানি থেকে বিরত থাকবে সেই ব্যক্তি হল মহসিন আল্লাহ বলছেন এই মহসিনদের বিনিময় আজর আজরত বিনিময় এই মহসিনদের বিনিময় আল্লাহ বিফল হতে দেন না অপচয় করেন না নষ্ট করেন না ব্যর্থ করে দেন না অর্থাৎ এই সকল মহসিনদের বিনিময় আল্লাহ সংরক্ষণ করেন কি যারা যুদ্ধের ময়দানে বের হয় বের হয়ে সেখানে তারা পিপাসায় কাতর হয় পরিশ্রমে তারা ক্লান্ত হয় ক্ষুদার জ্বালায় কষ্ট পায় তারা বিভিন্ন ময়দানে কুফফারদের মোকাবেলার জন্য বিচরণ করে সেখানে ভীতিকর অবস্থা তাকে যে কোনো সময় আক্রান্ত হওয়ার সেই সময় ময়দান থেকে পালায় না আর শত্রুর উপর তারা জাপিয়ে পড়ে তাদের সকল সম্পদগুলো তারা নিজেদের অধিকারে নিয়ে আসে গণিমত আকারে এই সকল কাজ যে ময়দানে তারা করছে কেন আল্লাহর কালিমাকে উচ্চ আসনে সমাসীন করার জন্য আল্লাহর কালিমাকে সকল কিছুর উপরে স্থান দেওয়ার জন্য আল্লাহর দিনকে দুনিয়ায় বিজয়ী করার জন্য তাদের এই সকল কাজ যা তারা করছে একটি কাজকে আল্লাহ ব্যর্থ করে দেন না বিফল করে দেন না তারা হতে পারে পরাজিত বাহ্যিকভাবে কিন্তু তাদের আমলের কোন ধরনের ত্রুটি নেই যা করছে করেছে সবকিছু আল্লাহ সংরক্ষণ করেন জয় পরাজয় এটা আল্লাহর হাতে বাহ্যিক পরাজয় এটা আসলে ইমানদারের কোন মুজাহিদের কোন পরাজয় নয় মুজাহিদ জিহাদের ময়দানে অটল থাকাটাই হলো তার বিজয় জিহাদের ময়দানে অটল থেকে জীবন দেওয়াটাই হলো মুজাহিদের বিজয় জিহাদের ময়দান থেকে পলায়ন না করাটাই তার বিজয় তার বিজয় হলো জিহাদের ময়দানে অটল থেকে কুফফারদের মোকাবেলা করে সেখানে যদি তার শাহাদত হয় তাহলে তো তাকে সে চূড়ান্ত সফলতা লাভ করল বাহ্যিক বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা কোন মানুষের সাহায্যে নয় ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون আর তারা ছোট বড় যা কিছুই খরচ করে আল্লাহর পথে বেশি করুক আর কমে করুক আল্লাহর পথে ছোট বড় যা কিছুই তারা খরচ করে আর তারা যে সকল ময়দান অতিক্রম করে এ সকল কিছুর বিনিময় আল্লাহ লিখে নেন সব কিছু আল্লাহ লিখে রাখেন যে তারা কি খরচ করলো বেশি করলো কম করলো যাই করুক কিচ্ছু বাদ দেন না আল্লাহ সবকিছু লেখেন যে কোনো ময়দান অতিক্রম করলো তারা কোন ময়দান অতিক্রম করেছে আল্লাহ তা লিখে রাখেন এসব কিছু কেন কেন লেখেন লিয়া জেসিয়াহমুল্লাহু এই জন্য যে তারা যে এতে উত্তম কাজ করছে এর প্রকৃত বিনিময় যাতে দিতে পারেন আল্লাহ লিখে রাখেন কি জন্য তাদেরকে বিনিময় দেওয়ার জন্য এরা পরিশ্রম করলো পারিশ্রমিক দিতে হবে না আল্লাহ সব লিখে রাখেন হাজিরা দিয়ে লিখে রাখেন মুজাহিদিনদের সেই আল্লাহ লিখে রাখেন তাদের কাজগুলো আল্লাহ লিখে রাখেন তারা এই কাজ করেছে এই কাজ করেছে তাদের সম্পদ থেকে এই খরচ করেছে বেশি হোক আর কম হোক যাই করুক তার এই যেই পরিমাণে খরচ করুক আল্লাহ তা লেখেন যে ময়দানটা অতিক্রম করলো একটা বাহিনী নিয়ে কোন টার্গেট লক্ষ্য করে একটা ময়দান অতিক্রম করলো তারা চলল আল্লাহ লিখে রাখছেন কেন লিখে রাখছেন রিয়া জিয়া হম আল্লাহ যেন তাদেরকে বদলা দিতে পারেন কি বদলা তারা যা করছে এর উত্তম বদলা তারা যতটুকু করছে ততটুকু নয় এর চারো উত্তম বদলা দেবেন আল্লাহ সুবাহ তার মুজাহিদ বান্দাদের জন্য একটু অনুগ্রহ করেছেন তাদের কোনো আমলকে তিনি ব্যর্থ করে দেন না তার প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ তার প্রতিটি কাজের বিনিময় আল্লাহ সুবহান উত্তম ভাবে দেওয়ার জন্য এ সব কিছু রেকর্ড করে রাখেন এখন যদি আল্লাহ সুবাহান এত কল্যাণ এত নেকি মহা সমারোহের আয়োজন করে রাখলেন আর কেউ এটা গ্রহণ করার জন্য এগিয়ে গেল না তার ঘরে বসে থাকলো তার চেয়ে বেদ তো আর কেউ তো হতে পারে না সে সবচেয়ে বেশি বদনসিব সেই মানে দাবি করার পর এই কল্যাণ লাভ করতে পারলো না ঘরে বসে থাকলো আল্লাহ সুবাহ জিহাদের ময়দানে মুজাহিদিনদের সকল কাজ এই দুইটি আয়াতের মধ্যে নিয়ে এসেছেন যে তাদের কোনো কাজ কোনো আমল আল্লাহ ব্যর্থ করে দেন না সব কিছুর বিনিময় দেন সব কিছু তিনি লিখে রাখেন আর আল্লাহর পথে জিহাদের যে মর্যাদা যে ফজিলত এখানে আল্লাহ বর্ণনা করেছেন অন্য কোন আমল এবাদতের ফজিলত আল্লাহ এইভাবে বর্ণনা করেননি আর এর কোনো বিনিময় এইভাবে আল্লাহ প্রদান করবেন এমন ওয়াদাও করেননি হজরতে আবু সাইদ হুদিনী রাবি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন মান বিল্লাহি বিল বি যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেল তার জন্য জান্নাত আজিব হয়ে গেল আজাব আলাহ আবা সাইদ এই কথাটা শুনে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ আনহু তিনি অবাক হয়ে গেলেন যে জান্নাত তো অতি সহজ তার এই অবাক হওয়া দেখে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন উখরা ইয়ার বিহাল আব্দু মিয়াতা দ্বারা জাতানে ফিল জান্নাত ওমা বাইনা দ্বারা জাতাইনে কামা বাইনা সামাই ওয়াল আউ قال وما هي يا رسول الله صلى الله عليه وسلم قال هي আল জেহাদু ফি সাবিল্লাহ আল জেহাদু ফি সাবিল্লাহ আল ফি সাবিল্লাহ রাসুল্লাহ সাল্লু আবু সাইদ খুদ্দিকে বললেন আরেকটা আমল এমন আছে যে আমলটির বিনিময়ে আল্লাহ তার বাম্বাকে জান্নাতে মর্যাদার একশোটা স্তর উপরে পৌঁছে দেন এক একটা স্তর একটা স্তর থেকে আরেকটা স্তরের ব্যবধান হল আসমান এবং জমিনের ব্যবধানের সমান তখন আবু সাইদ খুদিরি রাজি আল্লাহানহু প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম ওই আমলটা কি তখন তিনি বললেন ওই আমলটি হল শুধুমাত্র আল্লাহর পথে জিহাদ আল্লাহর পথে জিহাদ আল্লাহর পথে জিহাদ তিনবার বললেন সে আমলটি হল শুধুমাত্র আল্লাহর পথে জিহাদ হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত অপর একটি হাদিস রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন من كان يؤمن بالله ورسوله وأقام الصلاة وصام رمضان حقا على الله أن يدخله الجنة هاجر في سبيله أماتا في أرض التي ولد فيها قال أفلا ننبئ الناس بذلك قال إن في الجنة مئة درجة أعد الله للمجاهدين في سبيله وما بين درجتين كما بين السماء والأرض وإذا سألتم الله فاسأل الفردوس فإنها أعلى الجنة وأوسط الجنة وفوقه عرش الرحمن ومنها تخرج أنهار الجنة আবু হুরাজা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি যেই ব্যক্তি ইমান আল্লাহ আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি সালাদ কায়েম করলো সিয়াম পালন করল আল্লাহর উপর তার অধিকার হয়ে যায় আল্লাহ যেন তাকে জান্নাতে পৌঁছে দেন যদিও সে হিজরত না করে এবং যেই ভূমিতে জন্ম লাভ করেছে সেখানেই সে মৃত্যুবরণ করে এই কথা শুনে আবু সাইদ আবু হুরাই রাজি আল্লাহ প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আমরা কি লোকদেরকে এই সংবাদটা জানিয়ে দেব না তখন তিনি বললেন তোমরা জেনে রাখো জান্নাতের মধ্যে মর্যাদার একশোটা স্তর রয়েছে যে স্তরগুলো আল্লাহ তার ওই বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যারা তার পথে যুদ্ধ করে জিহাদ করে এক একটা স্তর থেকে আরেকটা স্তরের ব্যবধান হল আসমান এবং জমিনের ব্যবধানের সমান তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তো তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো কারণ সেটা সবচেয়ে উত্তম জান্নাত সবচেয়ে উপরের জান্নাত এর উপরে রয়েছে রাহমানের আরস আর সেখান থেকেই জান্নাতের নহর সমূহ প্রবাহিত রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম আল্লাহর প্রতি জিহাদের যে মর্যাদার কথা বলেছেন যে মুজাহিদিনদের জন্য জান্নাতে আল্লাহ মর্যাদার একশোটা স্তর নির্দিষ্ট করে রেখেছেন আর একটা সাধারণ স্তর নয় এক একটা স্তর একটা থেকে আরেকটার ব্যবধান হল আসমান এবং জমিনের ব্যবধানের সমান যেটা আমরা কল্পনাও করতে পারি না আসমান এবং জমিনের ব্যবধান কতটুকু এটা কেউ জানে না আজকের বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও এরা কেউ কল্পনাও করতে পারে না আসমান কোথায় এই জন্য তারা বেউকুব বনে গিয়ে বলে মহাশূন্যতাকে নীল দেখা যায় যে মহাশূন্য যার কোন সীমা নাই আর বিশাল শূন্যতার কারণে উপর দিকে এগুলা নীল আকার দেখা যায় এই জন্য বলা হয় আকাশ নীল তার আকাশ কোথায় আসমান কোথায় খুঁজে পায়নি সে পাবেও না কোনোদিন আসমানের নিচে আল্লাহ কত সহস্র কুঠি কুঠি সেই গ্রহ নক্ষত্রগুলো রেখে দিয়েছেন যার কল্পনাও কোন সৃষ্টি জগতের কেউ কোনদিন আজও করতে পারেনি তারা বিভিন্ন সময়ে তারা গ্রহ নক্ষত্র গুনে গুনে দেখে এক একবার গুনার পর একটা সংখ্যা বর্ণনা করে এরপর কয়েকদিন পর কয়ে আরো কয়েক কোটি আরো বেশি শত শত কোটি আরো বেশি এক দুইটা বেশি না শত শত কোটি বেশি কারণ এটা কোনদিনই তারা শেষ করতে পারবে না এরপরে আসমান আল্লাহ সুবাহ আমরা যা ধারণা করতে পারি না কল্পনাও করতে পারি না একটা স্তর থেকে আর একটা স্তরে ব্যবধান কতটুকু সেই ব্যবধান রেখেছেন একটি স্তর থেকে আর একটি স্তর পর্যন্ত এমন একশোটা স্তর তা শুধুমাত্র আল্লাহর পথে যারা জিহাদ করবে তাদের জন্য আর কোন এবাদতকারীর জন্য এই ধরনের মর্যাদা এমন ফজিলতের বর্ণনা পুরানা হাদিস কোথাও বর্ণনা করা হয়নি এখন এত মর্যাদার সে এবাদত যার প্রতিটি পদক্ষেপই আবাদত প্রতিটি আমলের বিনিময় নেকি হিসাবে পাওয়া যায় এমন মর্যাদার সে আবাদত থেকে যদি কেউ বঞ্চিত হয়ে গড়ে বসে থাকে সে চরম বুকা ছাড়া তার কিছু নয় ইমানের দাবি করলো অথচ এই সুযোগ পেয়েও সে এই সুযোগটা লাভ করলো না এটা তার ইমানের দাবির সাথে সম্পূর্ণ বেমানান আল্লাহ সুবাহ এই দুইটি আয়াতে এই কথাটাই বলেছেন وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم إذا رجعوا إليهم لعلهم يحذرون মুমিনদের জন্য এটা উচিত নয় যে সকলেই একসাথে বের হয়ে যাবে বরং তারা কেন এটা করে না তাদের বড় একটি দল থেকে ছোট একটি দল বের হবে যেন তারা দিনের জ্ঞান অর্জন করতে পারে আর যখন তারা তাদের জাতির কাছে ফিরে আসে তখন তাদেরকে ভয় প্রদর্শন করতে পারে যেন এরাও বেঁচে থাকতে পারে এটা এই সুরা যেহেতু কুরআন মজিদের সমাপ্তকারী সুরার মধ্যে এটি যদিও সর্বশেষ সুরা হল সুরায় নসর কিন্তু আল্লাহর হুকুমাহাকাম বিধানাবলীর যে সুরা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের আল্লাহর সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্ত সহকারে নাজিল হওয়া সুরা হল এই সুরায় তবা এই জন্য এই সুরার মধ্যে সার্বজনীন বিধানগুলো দেওয়া হয়েছে চূড়ান্ত বিধানগুলো দেওয়া হয়েছে আর যেহেতু তবুক যুদ্ধ এক পরাশক্তির মোকাবেলার জন্য হয়েছিল এবং সেই পরাশক্তিকে পরাজিত যুদ্ধ ছাড়াই পরাজিত করা হয়েছিল আল্লাহর ইচ্ছায় এরপর তো দিকে দিকে ইসলামের বিজয় অভিযান চলছিল এর পরোপরি পরের পদক্ষেপ গুলোতে আরবের যত ছোট বড় গুত্রগুলো ছিল সবগুলো ইসলামের অধীনে চলে আসে তাবুক থেকে ফিরার পথে যে সকল ছোট ছোট গুত্র ছিল সেগুলো তো কোন ইসলামী শাসনের অধীনে আসেনি সেই সকল গুত্রগুলো আত্মসমর্পণ করতে থাকে আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার সাহাবাদের মধ্য থেকে একজনকে সেখানে গভর্নর নিয়োগ দিতে থাকেন এইভাবে আরব বিশ্বের ছোট বুড়ো যত কবিরা ছিল গুত্র ছিল সবগুলো ইসলামী শাসনের অধীনে চলে আসে আর তাবুকটা ছিল সিরিয়ার সীমান্তে রুমক রাজত্বের সীমানা সেটা এরপর থেকে শুরু হলো সিরিয়া অভিযান ইরান অভিযান পারস্যের ইরান অভিযান আস্তে আস্তে সেই রোমিওদের করণ মুসলমানদের সেই বিজয় অভিযানগুলো চলছিল তখন ধারাবাহিক ভাবে আল্লাহ সুবাহান সেই সময়ের যখন আরব বিশ্বে ইসলাম বিজয় হয়ে গেল সেই সময়ের জন্য এই কর্মসূচি এখন দিলেন যে এখন এই মদিনা থেকে সকলেই একসাথে আর কোন অভিযানে বের হয়ে যাওয়ার প্রয়োজন নেই এখন আরো বিশ্ব পুরাঠাই মুসলমানদের শাসনের অধীনে চলে এসেছে তখন বিভিন্ন দিকে বিভিন্ন ছোট ছোট বাহিনী প্রেরণ করা হবে অথবা বড় বাহিনী প্রেরণ করা হবে সকলেই একসাথে যাবে না সেই বাহিনীগুলো বিভিন্ন অভিযানে যাবে আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন মদিনায় অবস্থান করেন তখন একটা বাহিনী মদিনায় রাসুলের কাছে থাকবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মদিনায় যখন থাকেন তখন একটা বাহিনী মদিনায় থাকবে রাসুলের সাথে কেন রাসুলের কাছে থেকে তারা জ্ঞান লাভ করবে অথবা রাসুল কোন অভিযানে যখন বের হন সে একটা বাহিনী সার্বক্ষণিক রসুলের সাথে সাথে থাকবে জানে ওই সময়ে রাসুলের কাছে যে ওহি আসে সেই ওহিগুলো তারা শিখে নিতে পারে লিখে নিতে পারে মুখস্থ করে নিতে পারে আর সেই ওহির বাস্তব প্রয়োগ রাসুল কিভাবে করেন তারা শিখে নিতে পারে এই জন্য সবসময় একটা বাহিনী রাসুলের সাথে থাকবে রাসুলকে ছেড়ে সকলেই কোনো অভিযানে একা আর যাবে না যখন ইসলাম চতুর্দিকে বিজয়ী হয়ে গেছে এখন সকলেই আর কোনো এক বাহিনী এক বাহিনী মুক্ত হয়ে যাবে না এটা কিন্তু আগের তার সাথে একটা সমাপনী বক্তব্য কেউ ওটাকে কন্ট্রাডিক্টরি মনে করবেন না আর তাবুকের যুদ্ধের অভিযানটা ছিল একটা সর্বাত্মক বাহিনী নিয়ে অংশগ্রহণের ঘোষণা সবকিছু প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত সেই সময়কাল ঐতিহাসিক পটভূমিকা এটা ভালো করে উপলব্ধি করতে হবে এখানে ওই সময়ের কথা বলা হয়েছে তবুক অভিযানের পর যখন ইসলাম বিজয়ী হয়েছে দিকে দিকে ইরান মুসলমানদের অধিকারে চলে এসেছে সিরিয়া মুসলমানদের অধিকারে চলে এসেছে মুসলমানদের অধীনে চলে এসেছে মিশর জর্দান সহ আরবের বিভিন্ন অঞ্চলগুলো ইরাক মুসলমানদের অধীনে চলে এসেছে কোন সাইড আর বাকি থাকেনি এরপর পশ্চিম অঞ্চলের দিকে সেই ইউরোপের দিকে তখন অভিযান শুরু হয়েছে যেহেতু বিভিন্ন দিকে অভিযানগুলো চলছে সেই সময়ের কর্মসূচি এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে আমি এখানে কথাটাও বলে রাখি হয়তো আজকে এই আয়াতের আলোচনা শেষ করা যাবে না এই জন্য বলে রাখি যে বিভিন্ন তফসিরগুলোতে যে বিষয়গুলো দেখবেন এখানের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টা হল শেখার গুরুত্বটা দেওয়া হয়েছে লিয়া তাফাক্কাহু ফিদ্দিন তাফাক্কু সেই ফেকার থেকে উৎপত্তি এটার গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে মাহারিফুল কোরআনে এটা দেখতে পাবেন যে এই আলোচনা থেকে সরাসরি মজাবের বুড়াপকসনের দলিল আনা হয়েছে যেগুলো হলো সম্পূর্ণ একটা কাল্পনিক চিন্তাধারা থেকে এর উৎপত্তি এখানে এই ধরনের শেখার কথা এখানে বলা হয়নি মূলত এখানে যেই জিনিসটি বলা হয়েছে যে কোরআন মজিদ যদি কেউ বুঝতে চায় তাকে ময়দানে জিহাদে যেতে হবে জিহাদের ময়দান ছাড়া কোরআন কেউ বুঝতে পারবে না গড়ে বসে হাজার হাজার কিতাবের পৃষ্ঠা উল্টাতে পারবে সে ইসলাম জানতে পারবে না শেখার মাত্রা মাসাইল ইস্তেহাত করে বের করতে পারবে সে কিন্তু ইসলাম জানতে পারবে না ওই ফেকার মাসলা মাইসালের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকবে না আরো বাস্তব যে সত্য কথা সেটা হলো ফেকাটা হলো অনেক পরের বিষয় আগে হলো আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর সার্বভৌমত্ব যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহর শরীয়ত যখন দুনিয়ায় বিজয়ী হয়ে যাবে তখন তার কুটি নাটি বিষয়ের ব্যবহারিক দিকগুলো সেই বিষয়গুলো শেখার বিষয় সেই ব্যবহারিক বিষয়গুলো সমকালীন প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত অতীতের সাথে নয় সেই সময়ে যে মুস্তাহিদগণ তারা যে গবেষণা করেছিলেন ফেকার মাসলা মাসাইলগুলো দিয়েছিলেন সেইগুলো সেই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল আজকের জামানা এটা প্রযোজ্য না হতে পারে কারণ সেই সময়ের প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট এক নয় যখন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে ইসলামী সরিয়া বিজয়ী হবে তখন এমন নতুন নতুন ব্যবহারিক বিষয়গুলো সামনে আসবে যেইগুলোর ব্যাপারে মানুষ বিভিন্ন মাত্রা মাসাইল জানতে চাইবে তখন সমকালীন প্রেক্ষাপটের প্রেক্ষিতে তার সমাধান দিতে হবে সেতু ফেকার এই গবেষণা এটা ওই সময় সীমাবদ্ধ নয় এখনো গবেষণা করতে হবে তারা যখন গবেষণা করেছিলেন তখন বিমান ছিল না উঠে চড়ে আরোহণ করে চলতেন তারা কি ফতোয়া দেবেন আজকে বিমানের একজন বিমানে চড়ে একজন লোক কিভাবে সালাত আদায় করবে এর ফতোয়া কি তারাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল বিমানে চড়ে রোজা কিভাবে পালন করবে এই সমাধানটা তারা কিভাবে দেবে একজন লোক হয়তো এখানে বিকাল চারটার সময় রোয়ানা দিয়েছে ঢাকা থেকে সে রোজা রেখে রোজাদার হয়তো তার দুই ঘন্টা পরে ইফতারের সময় সে যাচ্ছে হয়তো ইউরোপের দেশে বিমান চলতে তো চলছে রাত্রে তো আর আসে না তা তো রাত্রে আসছে না সৌদি পর্যন্ত তিন ঘন্টার ব্যবধান বাংলাদেশের সময়ের সূর্যাস্তে কিন্তু বিমানে সে তিন ঘন্টার আগেও চলে যেতে পারে দ্রুতযান বিমান এখন আছে যেগুলো এরোফ্ল্যাট পারবে না কিন্তু যেগুলো বিরতিহীন চলে সেই বিমান তিন ঘন্টায় চলে যেতে পারে তাহলে তো সৌদিতে গিয়ে সে তার দেখা যায় তিন ঘন্টা পর সেখানে গিয়ে তার ইফতারের সময় হয় না তখন থেকে ওইখানে চারটে বাজে চারটার সময় রোনা দিচ্ছে ওইখানে গিয়ে দেখে চারটে বাজে তার তো ইফতারের সময় তার হচ্ছে না সূর্যাস্ত ছাড়া তো সে ইফতারও করতে পারবে না এই ফতোয়ার সমাধান ওই যুগের মুস্তাহিদের পক্ষে দেওয়া কি সম্ভব কখনো সম্ভব নয় এই জন্য ফেকার যে প্রয়োগ ব্যবহার বিধি সেটা হল সমকালীন অবস্থার সাথে সম্পর্কিত এবং যুগ উপযোগী সেই ফেকার সমাধান দিতে হবে এটা অতীতকালের কোনো বিষয় নয় আল্লাহর দিন অপরিবর্তিত সরিয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে যা মানব জাতির সামনে পেশ করা হয়েছে এটা অপরিবর্তিত কিন্তু ব্যবহারিক বিধিটা এটা সময়ের সাথে সম্পর্কিত হতে পারে ওইটা একটা নির্দেশনা থাকতে পারে ওইটা একটা মডেল থাকতে পারে ওই মুস্তাহিদিনগণ এই ধরনের বিষয়ের বা এই ধরনের কাছাকাছি কোন বিষয়ে তারা কি সমাধান দিয়েছিলেন ওইটা হয়তো একটা মডেল ধরে এখানকার ফয়সলা হয়তো দেওয়া যেতে পারে কিন্তু অবস্থাটা হবে সমকালীনের সাথে শেখা এমন কোন বিষয় নয় যেটা চিরস্থায়ী থাকবে কেউ একটা দিয়ে যাবে আর ওইটাই শুধুমাত্র প্রয়োগ হবে এমন নয় এই আয়াত আল্লাহ সুবাহান মুসলমানদেরকে যুগোপযোগী চিন্তা দ্বারার যাতে মানুষ গ্রহণ করে এবং যুগোপযোগী চিন্তাধারার অধিকারী হয় তোর জন্য এই প্রেরণাটা দেওয়া হয়েছে আর এটা কখন তার চিন্তাধারাটাকে যুগের সাথে উপযোগী করে মিলাবে কখন সে যদি কোরআন বুঝে তাহলে তাকে জিহাদের ময়দানে যেতে হবে জিহাদের ময়দানে গিয়ে সে এর ফায়সালা খুঁজে পাবে সেই সময় যুদ্ধ করা হতো তীর নেজা বললম ইত্যাদি দিয়ে এখন যুদ্ধ চলে ওই ড্রোনের মাধ্যমে মিজাইলের মাধ্যমে যুদ্ধের ময়দানে এই মাসলা মাসাইল গুলো এই ফতোয়াগুলো সেই যুগের লোকের পক্ষে দেওয়া সম্ভব নয় কোরআনকে বাস্তব প্রয়োগ ক্ষেত্রে নিতে হবে এই আয়াতকে যদি আমরা আগের আয়াতগুলো থেকে বিচ্ছিন্ন না করি তাহলে আমরা কি দেখতে পাবো এই আয়াতটাকে আমরা দেখতে পাবো জিহাদের ক্ষেত্রে দিনী আইলিম কোরআন বুঝার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কিন্তু এই আয়াত থেকে আমরা ফকিরা যে গবেষণা করেছেন আমরা সেখানে দেখি তালিবুল এলিম বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করা ওই এলিম অর্জনের জন্য গড় থেকে বের হয়ে সফর করা আর এই প্রসঙ্গে কিছু জয়ীফ হাদিস এনে এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন যা প্রকৃতপক্ষে এর আগের আয়াতের সেই নাজিলের ধারাবাহিকতার সাথে একেবারেই মিলে না আমরা নাজিলের ধারাবাহিকতার সাথে মিল করে এই আয়াতকে যদি না বুঝি এই আয়াত থেকে প্রকৃত শিক্ষাই লাভ করতে পারবো না এই জন্য এই আয়াত প্রসঙ্গে এই সংক্ষিপ্ত কথাটা আজকে আলোচনা করলাম আগামীকাল আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমি এই আয়াত থেকে বাকি আলোচনাগুলো করব ইনশাল্লাহ শুধু যুদ্ধের ময়দানে যে কাজগুলো আছে এইগুলো দেখে তারা বলে পায় কিন্তু অন্য অন্য কাজগুলো দেখে তারা বলে না তাহলে কি আমাদের আমলগুলা ইয়ে হবে না আমাদের কার্যকরী হবে না মূল কাজ বাদ দিয়ে আল্লাহ দিনের বিজয়ের কাজ বাদ দিয়ে দিনের মর্যাদা এবং সম্মানের কাজ হল জিহাদ জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া সেই জিহাদ বাদ দিয়ে যত আমল বান্দা করে সেই আমল এর মর্যাদা আল্লাহর কাছে নাই আর যখন সে আমলটা তাগতি শক্তির অধীনে করে সে এমন আমল করে যে আমলের দ্বারা তাগুতরা খুশি হয় ওই আমলের বদলা তো আল্লাহর কাছে সে পাবেই না যদি সে ওই জেহাদকে সে অপছন্দ করে জিহাদকে আল্লাহর এই ফরজ এবাদত হিসেবে গ্রহণ না করে তাহলে আমলের কোনো মূল্যই তার নাই কিন্তু যদি তার মধ্যে সেই জেহাদি প্রেরণা আছে জেহাদি তামান্না আছে আল্লাহ দিনের বিজয়ের জন্য সে সচেষ্ট আছে এই কর্মের মধ্যে লিপ্ত অবস্থায় বাকি যত আমল করবে সবগুলোই সে তার নেক আমলের মধ্যেই গণ্য হবে কিন্তু জিহাদ বাদ দিয়ে তার যত নেক আমলই করুক এগুলোর মূল্য আল্লাহর কাছে নাই নাই سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك